تكذبون وعن أبي مالك الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع في أمتي من أمر الجاهلية لا يتركونهن الفخر في الأحزاب والطعن في الأنساب والاستسقاء بالنجوم والنياحة وقال النائحة إذا لم تتب قبل موتها تقام يوم القيامة وعليها سربال من قطران وعن زائد بن خالد رضي الله عنه قال صلى لنا رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح بالحديبية على إثر سماء كانت من الليل فلما انصرف أقبل على الناس فقال هل تدرون ماذا قال ربكم قالوا الله ورسوله أعلم قال أصبح من عبادي مؤمن بي وكافر فأما من قال مطرنا بفضل الله ورحمته فذلك مؤمن بي وكافر بالكوكب وأما من قال بنوع كذا وكذا فذلك كافر بي ومؤمن بالكوكب متفق عليه মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মখলুকাতের একক রব যে রব আকাশকে সৃষ্টি করেছেন যে রব জমিনকে সৃষ্টি করেছেন যে রব চন্দ্র তারকা সূর্যকে সৃষ্টি করেছেন যে রব অসংখ্য মাকলুকাতকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা মাকলুকাতের জন্য তার হেদায়েত দান করেছেন তার নিজস্ব চলার গতি নিজস্ব চলার পথকে নির্ধারণ করেছেন সেই রবেরই প্রশংসা যে রব তার অসংখ্য মাকলুকাতের মধ্য হতে একটি মাকলুক মানব সমাজকে এবং তার মধ্য হতে আমাদেরকে বিশেষ করে বাছাই করে হেদায়ত দান করেছেন আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত সালাতু সালাম হেদায়েতের পথের আদর্শ দিশারি পৃথিবীর মানুষের জন্য একমাত্র আদর্শ ব্যক্তিত্ব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের প্রতি আল্লাহ সুবাহ যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন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 পূজক হয়ে যাবে ও সালাত আদায় করবে ও তাহাজ আদায় করবে ও সিয়াম পালন করবে নফল সিয়ামও পালন করবে ও হজ করবে হজের সাথে উমরাও করবে ও জাকাত আদায় করবে সাদাকা খায়রাতও করবে সব করবে কিন্তু সে মূর্তি পূজক অত্যন্ত ভয়াবহ বিষয় ওর মধ্যে ইসলামের কৃষ্টি কালচার অসংখ্য থাকবে অনেক থাকবে কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্যের কারণে কিছু কিছু বিষয়ের কারণে ও মূর্তি পূজক হয়ে যাবে মূর্তি পূজক হয়ে যাবে অমুশ্রিক হয়ে যাবে ও ইসলামের দায়রা থেকে বের হয়ে যাবে ইমান ওর থেকে চলে যাবে ও ইমান শূন্য হয়ে পড়বে ইমান শূন্য হয়ে পড়বে আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন তার ধারাবাহিক সিরিয়াল আলোচনা চলছিল প্রায় পাঁচটি আলোচনা চলে গিয়েছে মূর্তি পূজকদের নমুনা হিসাবে মুসলিম মূর্তি পূজক মুসলিম মুশ্রিক মুসলিম মূর্তি পূজক মুমিন মূর্তি পূজক মুসলিম মুশ্রিক মুসলিম কাফের কিছু সংখ্যক আদর্শের কারণে কিছু সংখ্যক বিষয়বস্তুর কারণে কিছু সংখ্যক কৃষ্টি কালচারের কারণে কিছু সংখ্যক ধ্যান ধারণার কারণে কিছু সংখ্যক আকিদা বিশ্বাসের কারণে কিছু সংখ্যক আমলের কারণে মুসলিম মূর্তি পূজক হয়ে যাবে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই অবস্থা সেই একই অবস্থার মধ্যে বিরাজ করছি বর্তমান সময় আমরা যে সময় মানুষগুলো মূর্তি পূজক হয়ে যাবে সেই সময় আমরা বিরাজ করছি সেই সময় বিরাজ করছি তার মধ্যে হতে কয়েকটি বিষয় গিয়েছে আজকেও একটি বিষয় তারকাকে ওসিলা করে তারকাকে কেন্দ্র করে তারকা তো আমরা জানি তাই না যার আরবি শব্দ হচ্ছে কাউকাব অথবা নুজুম কাউকাব অথবা নুজুম যার আরবি শব্দ এই তারকাকে কেন্দ্র করে তারকার কাছে কেউ যদি কোনো কিছু চায় তারকার কাছে রিজিক চাচ্ছে তারকার কাছে সন্তান চাচ্ছে তারকার কাছে সে তার সৌভাগ্যের চাবিকাঠি চাচ্ছে তারকার কাছে সে তার বিচার আচার চাচ্ছে তারকার প্রভাবে পৃথিবীতে কিছু আসতে পারে এটা চাচ্ছে তারকার প্রভাবে পৃথিবীতে বৃষ্টিপাত হবে পৃথিবীতে তারকার প্রভাবের কারণে বিভিন্ন আজাব গজব আসবে অথবা রহমত চলে আসবে তারকা কিছু করবে তারকাকে নির্ধারণ করা বিষয়বস্তুটা একটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বিষয়বস্তু কয়েকটার মধ্যে চলে যাবে কয়েকটার মধ্যে চলে যাবে তারকার নামটাকে আল্লাহ সুবাহ উল্লেখ করলেন তারকার নামটাকে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম উল্লেখ করলেন কিন্তু এর আলোকে যতগুলো আসবে আল্লাহ ছাড়া অন্যের কাছে যে যাই কিছুই চাইবে আল্লাহ ছাড়া অন্যকে যে ক্রিয়াশীল মনে করবে আল্লাহ ছাড়া অন্যকে যে দাতা মনে করবে আল্লাহ ছাড়া অন্যকে যে ত্রাণকর্তা মনে করবে আল্লাহ ছাড়া অন্যকে যে আজাব গজব সরিয়ে দেওয়ার মালিক মনে করবে আল্লাহ ছাড়া অন্যকে যে ব্যক্তি প্রভাব বিস্তারকারী ব্যক্তি মনে করবে অথবা প্রভাব বিস্তারকারী সত্তা মনে করবে সেই মূর্তি পূজক হয়ে যাবে সে ব্যক্তি মূর্তি পূজক হয়ে যাবে এইখানে মৌলিকভাবে আল্লাহ তাআলা তারকাকে উল্লেখ করেছেন এই তারকার সাথে সাদৃশ্য হবে চন্দ্র এই তারকার সাথে সাদৃশ্য হবে সূর্য এই তারকার সাথে সাদৃশ্য হবে আবহাওয়া এই তারকার সাথে সাদৃশ্য হবে কাল সময় এই তারকার সাথে সাদৃশ্য হবে হুজুর এই তারকার সাথে সাদৃশ্য হবে পীর এই তারকার সাথে সাদৃশ্য হবে গাছ এই তারকার সাথে সাদৃশ্য হবে পাথর এই তারকার সাথে সাদৃশ্য হবে সকল প্রকার গাইরুল্লাহ সাদৃশ্য হবে আল্লাহ যে ব্যক্তি মনে করবে হুজুর নিজে কর্তা কিছু দিতে পারে যেই মনে করবে পীর নিজে কর্তা কিছু দিতে পারে যেই মনে করবে চন্দ্র নিজে কর্তা ও কিছু করতে পারে যেই মনে করে চাঁদ কর্তা ও নিজে কিছু করতে পারে ও জোয়ার ভাটা দিতে পারে ও বৃষ্টি দিতে পারে যেই মনে করবে যে মেঘ বৃষ্টি দিতে পারে যেই মনে করবে তারকা বৃষ্টি দিতে পারে বা কিছু করতে পারে যেই মনে করে যে অমুক গাছের মাধ্যমে বারাকাত আসতে পারে যেই মনে করবে যে ওই দরকার মাধ্যমে বারাকাত আসতে পারে রিজিক আসতে পারে যেই মনে করবে যে ওই এলাকার মাধ্যমে ওই পাথরের মাধ্যমে কিছু আসতে পারে ও মূর্তি পূজক হয়ে যাবে ও যত বড় মুসলিম হোক না কেন ওর যত বড় দাড়ি হোক না কেন ও যত বড় পাগড়ি পড়ুক না কেন ও যত কিছুই করুক না কেন ও মুসলিম ও মূর্তি পূজক কথাটা কঠিন হয়ে গেল কঠিন হয়ে গেল না রিজিক কাকে বলে আল্লাহর সকল প্রকার বৈধ নিয়ামত যা আমাদের জন্য বৈধ করা হয়েছে তা হচ্ছে আল্লাহ সকল প্রকার নিয়ামত যা আমাদের জন্য বৈধ করা হয়েছে তা হচ্ছে তাই হচ্ছে রিজিক এর সংখ্যা কত অসংখ্য অগণিত গুণে শেষ করতে পারবে না এই রিজিকের মধ্যে হতে একটা হচ্ছে সন্তান এই রিজিকের মধ্যে একটা হচ্ছে চাকুরি এই রিজিকের মধ্যে হতে একটা হচ্ছে সুস্থতা এই রিজিকের মধ্যে হতে একটা হচ্ছে আপনার এই দেহ এই রিজিকের মধ্যে হতে একটা হচ্ছে আপনার বাড়ি এই রিজিকের মধ্যে হতে আপনার একটা হচ্ছে গাড়ি এই রিজিকের মধ্যে হতে একটা হচ্ছে আপনার স্ত্রী এই রিজিকের মধ্যে হতে একটা হচ্ছে আপনার এরকম এইরকম এই লেবাস পোশাক যা আছে সবগুলো হচ্ছে এই রিজিকের অন্তর্ভুক্ত সবগুলো রিজিকের অন্তর্ভুক্ত আমাদের দেশে আমরা রিজিক হিসাবে মনে করি শুধুমাত্র উদর ভর্তি করে যা দিয়ে হুজুরের পেটটা বড় হয় সেটা হচ্ছে রিজিক যেটা দিয়ে হুজুরের পেট বড় হয় সেটা হচ্ছে সেটাই শুধুমাত্র রিজিক না টোটাল নিয়ামত আল্লাহ তালা যা আমাদের জন্য বৈধ করেছেন যা আমাদের জন্য প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহ সুবাহ বলছেন ওয়াতা আলু না রিজ পাকুম আন্না কুম তুকার জীবন এই যে তারকাগুলোকে তোমরা তোমাদের রিজিক দাতা মনে করছো তোমাদের রিজিক দাতা মনে করছো তোমরা বানিয়ে নিয়েছো যে এগুলো হচ্ছে তোমাদের রিজিক দাতা আন্না কুমতুকার জীবন তোমরা হচ্ছ মিথ্যাবাদী এই তারকাগুলোকে মনে করছো যে কথা বললাম যে শুধুমাত্র তারকাই থাকবে না সকল প্রকার গাইরুল্লাহ কিভাবে নির্ধারণ করা হচ্ছে তারকাগুলোকে বৃষ্টি আসার কারণ মনে করা হচ্ছে এই তারকা ওইখান থেকে ওইখানে চলে গেলে বৃষ্টি আসবে পৃথিবীতে ওই তারকা ডুবে গেলে পৃথিবীতে সূর্য আসবে ওই তারকার ওই কারণে পৃথিবীতে বন্যা আসবে জলোচ্ছ্বাস আসবে ওই চন্দ্রটার প্রভাবের কারণে পৃথিবীতে জোয়ার আসবে ওই তারকা ওই দিকে গেলে পৃথিবীতে আবার ভাটা আসবে ভাটি লাগবে জোয়ার ভাটা সৃষ্টি হবে ওটার কারণে পৃথিবীতে বৃষ্টি আসবে ওটার কারণে ভাটা লাগবে ওটার কারণে পৃথিবীতে বিভিন্ন প্রকার মঙ্গল আসবে মঙ্গল তারকার নাম জানেন না আপনারা মঙ্গল তারকা মঙ্গল সিঁদুর পরা হয় না আজকে পরা হচ্ছে মঙ্গল সিঁদুর দেখেন নাই মুসলিমের বাচ্চারা সাদার হলুদ শাড়ি পরে মাথার মধ্যে মঙ্গল সিঁদুর দিয়ে চলে গিয়েছে সব কি খেতে উলঙ্গ হয়ে পান্তা খেতে মঙ্গল সিঁদুর আজকে লাগতেছে আজকের এই বৈশাখ এটা হচ্ছে তারকার প্রভাবের কারণের বৈশাখ মঙ্গল তারকা আজকে পৃথিবীতে নেমে এসেছে এই জন্য আজকে বৈশাখ এসেছে আর এর মাধ্যমে পৃথিবীতে মানুষ মঙ্গল চাচ্ছে তাই মঙ্গল সিঁদুর লাগিয়েছে মুসলিমের বাচ্চারা অধিকাংশর বাপমাকে দেখবেন দাড়িওয়ালা বোরখাওয়ালা অধিকাংশের বাপমা নামাজ পড়ে রোজা করে হজ করে আজকে ছেড়ে দিয়েছে যা ডলাডলি করে আয় নিশায় সবকিছু করে আয় আর ওইখানে গিয়ে তোরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মঙ্গল চেয়ে আয় মঙ্গল প্রদীপ জ্বালানো হবে না আজকে মঙ্গল প্রদীপ কিসের সাথে সম্পৃক্ত এটা কালের সাথে বৈশাখ হচ্ছে একটা কাল আর এটার সম্পর্ক হচ্ছে সকালের সূর্যের সাথে সকালবেলায় সূর্য ওঠার সাথে সাথে মঙ্গলটাকে মাথার মধ্যে নিয়ে বেরিয়ে চলে গেছে আজকে ফজরের পরে দৃশ্য দেখার জন্য বের হয়েছি ফজরের খালাতে সময় সালাতো পড়েছি বাইরে আর ঘুরে ঘুরে দৃশ্য দেখেছি কোথায় কোথায় কি হচ্ছে ফজরের সময় বের হয়ে চলে যাচ্ছে মাথার মধ্যে হাতের মধ্যে ইয়ে নিয়েছে পট নিয়েছে যখনই সূর্য উঠবে এখান থেকে নিয়ে এভাবে টেনে দিবে মঙ্গল আর মঙ্গল প্রদীপ জ্বালবে সকালবেলা সূর্যের সাথে সম্পৃক্ত করা হয়েছে এই দিনে আজকে যারা এটা খাবে সে সারা বছর খাবে এই দিনে যারা মঙ্গল পাবে সারা বছর মঙ্গল পাবে মঙ্গল পাওয়াটা একটা রিজিক নয় কল্যাণ পাওয়াটা রিজিক নয় রিজিক কালের সাথে সম্পৃক্ত করা হয়েছে সূর্যের সাথে সম্পৃক্ত করা হয়েছে আজকের এই দিবসটাকে তারকার সাথে সম্পৃক্ত করা হয় বৃষ্টিটাকে চাঁদের সাথে সম্পৃক্ত করা হয় জোয়ার ভাটাকে সূর্যের সাথে সম্পৃক্ত করা হয় খরাকে এটাকে ওইটাকে সেটাকে অর্থাৎ যে আলুন আর কাকুম এগুলোকে তোমরা তোমাদের রিজিক হিসাবে নির্ধারণ করেছো আন্নাকুম তুকার জীবন তোমরা হচ্ছ মিথ্যাবাদী তোমরা হচ্ছ কল্যাণ অকল্যাণের কারণ মনে করো তোমরা বিভিন্ন সময়কে বিভিন্ন বস্তুকে বিভিন্ন মাকলুককে এগুলো তো কল্যাণ অকল্যাণ তোমার তো কিছু করতে পারে না ও নিজেও নিজের কোনো কল্যাণ এবং অকল্যাণ কোন কল্যাণ এবং অকল্যাণ করতে পারে না তারকা তো ছোট্ট একটা প্রাণী আল্লাহ এর চাইতে অনেক বড় প্রাণী হচ্ছে সূর্য অনেক বড় প্রাণী হচ্ছে সূর্য এই সূর্য প্রতিদিন সকালবেলায় উদয় হয় উদয় হয়ে তার নিজস্ব কক্ষপথে চলে চলতে চলতে একটা পর্যায়ে সন্ধ্যার সময় ও ডুবে যায় ডুবে যাওয়ার যখন আল্লাহর আরসের নিচে সে সেজদায় পড়ে থাকে সেজদায় পড়ে থাকে আল্লাহ যখন আবার তাকে অনুমতি দান করেন তখন আবার সে উদিত হয় সকালবেলায় আল্লাহ যেদিন অনুমতি দান করবেন না সেদিন থেকে আর সূর্য সেদিন থেকে আর সূর্য এত বিশাল একটা প্রাণী আল্লাহর মাখলুক সে আল্লাহর ভয়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকে আল্লাহর আরো সে নিচে সেজদায় পড়ে আর আমরা নির্ধারণ করছি কিনা অমুক পাথর হচ্ছে বরকতের পাথর এই পাথরের মাধ্যমে আপনার জীবনের সব সমস্যা সমাধান ওইটা হচ্ছে প্রেমিক পাথর ওইটা যদি যুবকরা লাগায় তাহলেই চলে আসবে ঘর ছেড়ে বের হয়ে চলে আসবে আর থাকবে না ওটা হচ্ছে অমুক পাথর ওটা হচ্ছে তমুক পাথর ওটা হচ্ছে গুমের পাথর গুমের পাথর ব্যবহার করলে ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে ওটা হচ্ছে পান্না পাথর এটা ব্যবহার করলে আপনার শরীরটা পনিরের মতো ফুলবে ফুলতে একটার সাথে আরেকটাকে সম্পৃক্ত করা হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ওয়া মিন দুনিল্লাহ মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম এরা আল্লাহকে ছেড়ে যার কাছেই কিছু চায় যারই ইবাদত করে মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম এরা এদের কোনো কল্যাণও করতে পারে না কোনো অকল্যাণও করতে পারে না যারা তারকার পূজা করে যারা সূর্যের পূজা করে যারা চন্দ্রের পূজা করে যারা গাছের পূজা করে যারা পাথরের পূজা করে যারা হুজুরের পূজা করে যারা ইমামের পূজা করে যারা পীরের পূজা করে যারা খানকা দরগার পূজা করে যারা তেনার পূজা করে যারা ময়লার পূজা করে মনে রেখো ওরা কেউ তোমার কোনো কল্যাণও করতে পারবে না অকল্যাণও করতে পারবে না আজকে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মঙ্গল চাইবে সন্ধ্যার পরে আল্লাহর আজাব নেমে আসবে প্রতি বছরই দেখা যাচ্ছে এটা সকালবেলায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মঙ্গল চায় আর সন্ধ্যা না হতে হতেই আল্লাহর পক্ষ থেকে আজাব এসে দেশের মানুষের উপরে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে দেয় চাইলে কল্যাণ আসলো আল্লাহ বলছেন অথা না এগুলোকে তোমরা রিজিকের কারণ মনে করছো অথচ তোমরা মিথ্যাবাদী তোমরা মিথ্যাবাদী আন্না অবশ্যই তোমরা মিথ্যাবাদী অবশ্যই তোমরা মিথ্যাবাদী এই গায়রুল্লাহকে রিজিকের কারণ গাইরুল্লাহকে কর্তা মনে করা গাইরুল্লাহর মাধ্যমে রিজিক আসা এ হচ্ছে শিরকি ধ্যান ধারণা শিরকি বিশ্বাস শিরকি একে শিরকি এর অবস্থা হচ্ছে দুইটা একটা হচ্ছে ছোট শির্ক একটা হচ্ছে বড় শির্ক বড় শির্কের অবস্থা দুইটা বুঝতে পারছেন আপনারা বড় শির্কের অবস্থা হচ্ছে দুইটা গাইরুল্লাহকে রিজিকের কারণ মনে করা ওসিলা মনে করা গাইরুল্লাহকে কর্তা মনে করা হচ্ছে শির এই শিরকের অবস্থা হচ্ছে দুইটা একটা হচ্ছে বড় শির একটা হচ্ছে ছোট শির বড় শিরকের অবস্থা হচ্ছে দুইটা বড় শিরকের অবস্থা হচ্ছে দুইটা এক নাম্বার শিরফিল উলুহিয়া দুই নাম্বার শিরফিল রুবুহিয়া শিরফিল উলুহিয়া দ্বিতীয়ত হচ্ছে শিরফিল রুবুহিয়া শিল্পীর উলুহিয়া কিভাবে হচ্ছে সূর্যের কাছে চাওয়া হচ্ছে বাবা সূর্য দাও চন্দ্রের কাছে চাওয়া হচ্ছে চন্দ্র তুমি এটা দিও তারকার কাছে চাওয়া হচ্ছে তারকা তুমি এটা দিও অথবা দিবসের কাছে চাওয়া হচ্ছে দিবস তুমি এটা দিও সকালের কাছে চাওয়া হচ্ছে সকালের কল্যাণ তুমি চলে এসো আমার বাড়িতে বিকেলের কাছে চাওয়া হচ্ছে এটা হচ্ছে শিল্পীর লোহিয়া এবাদতের ক্ষেত্রে বড় শিল্পীটা দ্বিতীয়ত শিল্পের রুবুবিয়া রুবুবিয়াতের ক্ষেত্রে শিরিক কি অবস্থায় হবে যদি কেউ মনে করে যে তারকা নিজে নিজে কর্তা ও নিজে নিজেই ক্রিয়াশীল ও পৃথিবীতে পরিবর্তন ঘটাতে পারে ওর কারণে পৃথিবীতে জোয়ার ভাটা আসে ওর কারণে পৃথিবীতে ফসল উৎপাদিত হয় ওর কারণে পৃথিবীতে খরা আসে ওর কারণে পৃথিবীতে কল্যাণ এবং অকল্যাণ আসে যদি কেউ এটা মনে করে তাহলে সেটা শিল্পীর রুবুবিয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে অথচ আল্লাহ সুহান ওয়া তাআলা আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এর মাধ্যমে মৃত জমিনকে মরে যাওয়ার পরে জমিনগুলো মরে যাওয়ার পরে আল্লাহ তালা তাকে আবার উজ্জীবিত করে তোলেন আল্লাহ বলছেন ওনাজ্জালনা মিনাস সামাই মাআন মুবারাকা বিহি জান্নাত ওয়া হাব্বাল হাসিদ আমি আকাশ থেকে মুবারক পানি বর্ষণ করি বরকতময় পানি আমি আকাশ থেকে বর্ষণ করি এবং এর মাধ্যমে এই পানির মাধ্যমে পৃথিবীতে আমি বাগান স্থাপন করি সুশোভিত করে দেই এর মাধ্যমে আমি ফল ফলাদি উৎপন্ন করি জমিন থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আরো বলছেন والذي جعلكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনটাকে বিছানা করেছেন আকাশটাকে যিনি তোমাদের জন্য সুশোভিত করেছেন ছাদ করে এবং আকাশ থেকে তিনি তোমাদের জন্য পানি বর্ষণ করেন এই পানির মাধ্যমে তুমি তিনি তোমাদের জন্য রিজিককে পৃথিবীতে পাঠিয়ে থাকেন দেখো এসব আল্লাহ দিয়ে থাকেন জমিনকে তিনি বিছিয়েছেন আকাশকে তিনি বিছিয়েছেন তিনি আকাশ থেকে তোমাদের জন্য উত্তম উৎকৃষ্ট পানি ফেলেন তিনি তোমাদের জন্য আকাশ থেকে রিজিককে বর্ষণ করেন তিনি তোমাদের জন্য ওই পাতির মাধ্যমে জমিন থেকে আবার রিজিককে উৎপাদন করছেন আন্দাদা তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকতে যেও না অন্য কারো কাছে তোমরা রিজিক চাইতে যেও না সন্তান চাইতে যেও না কল্যাণ চাইতে যেও না অকল্যাণ চাইতে যেও না ব্যবসা চাইতে যেও না এটা চাইতে যেও না সেটা চাইতে যেও না আল্লাহ ছাড়া তোমরা অন্য কারো কাছে চাইতে যেও না ফালাত জালুলিল্লাহ আন্দাদা ওয়ান তুম তালামুন তোমরা কিন্তু জানো যে এগুলোর দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ এগুলোর দাতা হচ্ছেন মাত্র আল্লাহ তোমরা জানো জেনে বুঝে কিন্তু তোমরা এই কাজটা করতে চাও না তোমরা জেনে বুঝে এই কাজটা করতে চাও না দুই নাম্বার ছোট শির এই ছোট শির ছোট শিরকে থাকে না এই ছোট শির বড় শিরকের জন্য কারণ সেটা হচ্ছে এগুলোকে ওসিলা মনে করা ওসিলা মনে করা না না তারকা সূর্যের কারণে পৃথিবীতে কিছুই হয় না তবে এর মাধ্যমে হয়ে থাকে এর মাধ্যমে এর মাধ্যমেই ঘটে থাকে এটার কারণে হয়ে থাকে এগুলোকে কারণ মনে করা স্বভাব মনে করা এগুলোকে ওসিলা মনে করা এগুলোকে পীর মনে করা বিশ্বায় বসিলা না আপনার কল্যাণের জন্য এগুলোকে পীর মনে করা এটা ছোট শিখ ছোট শিখ থাকবে না এই ছোট শিরটা বড় শিরকে পরিণত হয়ে যাবে বিষয়বস্তুটা কি বিষয়বস্তুটা হচ্ছে এটা একটা জাহেলি মতবাদ মক্কার মুশ্রিকরা এই কাজটি করত তারা তারকার কাছে তাদের রিজিক চাইত তারকাকে তারা নিজেরাই কর্তা মনে করত তারকার মাধ্যমে পৃথিবীতে রিজিক আসে কল্যাণ আসে অকল্যাণ আসে এগুলোকে মনে করত আল্লাহ সুহান এই তারকার কসম করে বলছেন শপথ করে বলছেন ফালাও কসিমু বিমা ওয়াকে আইন আমি এই তারকাগুলোর কক্ষপথ চলাচলের পথের শপথ করে বলছি কে শপথ করছেন আল্লাহ সুহান কিসের শপথ করছেন তারকারাজির শপথ করে বলছেন তারকারাজির শপথ করে তিনি বলছেন তারকাগুলো আল্লাহর মাকলুক না মাকলুক নয় আল্লাহর মাকলুক আল্লাহ সৃষ্টি আল্লাহ তালা তার সৃষ্টির নাম নিয়ে শপথ করে বলছেন কসম করে বলছেন তাহলে আল্লাহ কসম করে থাকেন আল্লাহ কসম করে থাকেন আল্লাহ তালা তার সৃষ্টির নাম নিয়ে কসম করে বলছেন ফালাউকসিম বিমা ওয়াকেআন নুজুম এই তারকা এবং তারকাগুলোর কক্ষপথ চলাচলের পথের শপথ করে বলছি আল্লাহর জন্য এটা শোভনীয় যে আল্লাহ তারা তার মাখলুকের মধ্যে হতে যার ইচ্ছা তার নাম নিয়ে তিনি শপথ করবেন যার ইচ্ছা তার নাম নিয়ে শপথ শপথ করবেন কিন্তু কোন মাখলুকের জন্য এটা শোভনীয় নয় যে মাখলুক তার রব ব্যতীত অন্য কারো নামে শপথ করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা মাখলুকের জন্য বৈধ নয় অবৈধ হারাম করে দিয়েছেন আল্লাহ সুহান ও তালা আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না না কোরআনের নামে না রসুলের নামে না মসজিদের নামে না কোনো ফেরেস্তার নামে না কারো নামে কারো নামে শপথ করা যাবে না সোজা কার নামে শপথ করতে হবে আল্লাহর নামে শপথ করতে হবে অথচ এর বিপরীত হচ্ছে আমাদের জীবন ছেলের হাতে রেখে তুমি মাথায় হাত রেখে কথম কর কথম করো তুমি তোর ছেলের মাথায় হাত রেখে কথম করে বল বিশ্বাসটা কি ছেলের মাথায় হাত রেখে যদি কেউ মিথ্যা কথন করে তাহলে ছেলে মরে যাবে ছেলেই মরে যাবে এই জন্য না না না ছেলের মাথায় হাত রেখে কথন করবে না মায়ের মাথায় হাত দিয়ে স্বামী স্ত্রী বলো তুমি আমার মাথায় হাত দিয়ে বলো মাথাটা ছুঁয়ে বলো তো দেখি আমার মাথাটা ছুঁয়ে বলো তো দেখি মাটির কসম গাছের কসম কত কিছুর কসম মূর্তির কসম এগুলো সব হচ্ছে অবৈধ আল্লাহর জন্য বৈধ আল্লাহ তালা তার মাকলুকের মধ্যে হতে তার মাকলুকের মধ্যে হতে যার ইচ্ছা তার নাম নিয়ে তিনি শপথ করবেন যেমন তিনি রাতের শপথ করেছেন তিনি বলছেন সাজা যিনি যেমন তিনি দিনের শপথ করে বলছেন অদ্দুহা যেমন তিনি সকালে শপথ করেছেন ওয়াল ফজর যেমন তিনি আকাশে শপথ করেছেন অস্তামা যেমন তিনি সময় শপথ করেছেন ওয়াল আসর যেমন তিনি তিন ফলে শপথ করেছেন জাইতুন ফলে শপথ করেছেন তিনি সায়না পাহাড়ে শপথ করে বলেছেন তিনি পবিত্র শহর মক্কা নগরী আমানতদার আমানতের নগরী শান্তির নগরী নগরী শপথ করে তিনি কথা বলেছেন সূর্যের কসম করেছেন তিনি চার তারকাগুলো তারপরে চন্দ্রের কসম তিনি করেছেন এটা তার জন্য বৈধ কিন্তু কোন মানুষের জন্য এটা বৈধ নয় তিনি আল্লাহ ছাড়া আর কারো নামে কসম করা কারো নামে কসম করা আল্লাহ বলছেন ফালা অক্সিম আইন নুজম আমি কসম করছি এই তারকাগুলো এবং তার কক্ষপথের আজিম তোমরা যদি জানতে আমার এই শপথটা হচ্ছে অত্যন্ত বড় একটা শপথ ছোটখাটো শপথ নয় অনেক বড় একটা শপথ আমি করছি অনেক বিশাল বড় শপথ আমি করছি তোমরা যদি জানতে তোমরা যদি বুঝতে তোমরা যদি জানতে তোমরা যদি বুঝতে যে কত বড় শপথ আমি করেছি তারপরে আরেকটা বিষয় আল্লাহ তালা বর্ণনা করছেন ইন্নাহুল কোরআনুল করিম পবিত্র সম্মানিত কিতাব ফি কিতাব ইম্মাতনুন পবিত্র সম্মানিত কোরআন এটা হচ্ছে সম্মানিত জায়গায় সীমাবদ্ধ একটা মাহফুজ একটা কিতাবের মধ্যে লিখিত লায়ামাসু ইল্লাল মুতাহারুন একে পবিত্র ব্যক্তি ছাড়া আর কেউ ধরতে পারবে না তানজিল মির রব্বিল আলমিন এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে অবতীর্ণকৃত আফা বিহাদ আল হাদিস আনতুম মুদহিনুন এই হাদিসটা অবতীর্ণ হওয়ার পরেও কি তোমরা বিভ্রান্ত হবে ওয়াতা জালুন আর ইসফাকুম আন্নাকুম তুকাযিবুন তোমরা এই তারকাগুলোকে নির্ধারণ করছো তোমাদের রিজিকের কারণ হিসেবে তোমরা হচ্ছে মিথ্যাবাদী মাঝখানে একটা বিষয় আল্লাহ তারা নিয়েছেন আগের বিষয় আর পরের বিষয় আল্লাহ শপথ করে বলছেন তারকার এবং তিনি বলছেন আমার যে তারকার শপথ করে বললাম এটা হচ্ছে অনেক কঠিন অনেক বড় একটা শপথ যে তোমরা তারকাগুলোকে তোমাদের রিজিকের জন্য কারণ মনে করছো একে তোমরা তোমাদের পৃথিবীর পরিবর্তন পরিবর্তনের জন্য কারণ মনে করছো তোমরা মিথ্যাবাদী সাহাবি বলছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত বোখারি মুসলিমে এই বিষয়টা এই আয়াতের তাফসিরে এসেছে যে কিছু সংখ্যক মানুষ তারা এই কথা বলেছিল অমুক অমুক নক্ষত্র সত্য প্রমাণিত হয়েছে অমুক অমুক নক্ষত্র সত্য প্রমাণিত হয়েছে অমুক অমুক তারকা অমুক অমুক তারকা সত্য প্রমাণিত হয়েছে তার মানে হচ্ছে তারকাগুলো এখান থেকে ওখানে গিয়েছে পৃথিবীতে পরিবর্তন ঘটেছে ওই তারকা ডুবে গিয়েছে পৃথিবীতে একটা সমস্যার সৃষ্টি হয়েছে ওই তারকা জল জল করে উঠেছে সংসারে শান্তি চলে এসেছে ওই তারকা এইভাবে উঠার কারণে পৃথিবীতে আমি সন্তান পেয়েছি আমি রিজিক পেয়েছি তারা বলছে কিছু কিছু তারকার বিষয়বস্তু সত্যে প্রমাণিত হয়েছে এই কথা বলার পর পর আল্লাহ সুহান হুয়া তাহলে এই আয়াতগুলোকে অবতীর্ণ করেছেন দেখো তোমরা মিথ্যা প্রতিপন্ন করলে মিথ্যা প্রতিপন্ন করলে রিজিক দেন আল্লাহ পানি বর্ষণ করেন আল্লাহ শান্তি দেন আল্লাহ কল্যাণ দান করেন আল্লাহ জোয়ার ভাটা দেন আল্লাহ সবকিছুই করেন আল্লাহ অথচ তোমরা এইগুলোকে এর সাথে সম্পৃক্ত করছো তোমরা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তিনি বলছেন আবু মালেক আশারি রবি আল্লাহ আনু থেকে বর্ণিত তো তিনি বলছেন আরবাউন ফি উম্মতি লায়াত রুকুনা হুন্না আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াতি লায়াতুরুকুনা হুন্না জাহিলি যুগের চারটি কাজ আমার উম্মত ছাড়তে পারবে না জাহিলি যুগের চারটি কাজ আমার উম্মত এই চারটি কাজের মাধ্যমে এই চারটি কাজের মাধ্যমে আমার উম্মাদ পথভ্রষ্ট হয়ে যাবে যা জাহিলি যুগের একটি কার্যক্রম জাহিলি যুগের একটা মতবাদ জাহিলিয়াতের চারটি কাজ আমার উম্মত ছাড়তেই পারবে না কখনো ছাড়তে পারবে না লায়াত রুকুনা কোনো দিন এরা ছাড়তে পারবে না আমার উন্মতের মধ্যে এটা সব সময় থেকেই যাবে জাহিলিয়াতের চারটা কাজ চারটা বৈশিষ্ট্য চারটা গুণ কোনদিন ছাড়তে পারবে না অথচ আল্লাহ সোহান ও তালা বলছেন ওলা তাবার রজনা তাবার জাহিলিয়া জাহিলিয়াতিল ওলা তোমরা প্রথম জাহিলিয়াতের দিকে আর ফেরত চলে যেও না প্রথম যে জাহিলিয়াতটা ছিল এই জাহিলিয়াতের দিকে তোমরা আর প্রত্যাবর্তন করো না তোমরা সেদিকে ফিরে যেও না অজ্ঞতার যুগে মূর্খতার যুগে আল্লাহ সুবাহান বলছেন ওলা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল ওলা তোমরা সেই প্রথম জাহিলিয়াতের দিকে আর প্রত্যাবর্তন করো না সেই দিকে আর ফিরে চলে যাও না যেই জাহিলিয়াতকে একবার কেটে দেওয়া হয়েছে যেই জাহিলিয়াতকে আমরা ছিঁড়ে দিয়েছি ছেড়ে ফেলে দিয়েছি যেই জাহিলিয়াতকে একবার বর্জন করা হয়েছে সেই অন্ধকার আর অজ্ঞতার যুগে তোমরা আর ফিরে যেও না কিন্তু রসুলাম বলছেন যে আমার উন্মতের মধ্যে জাহিলিয়াতের চারটি স্বভাব থেকেই যাবে এটা এরা কোনোদিন ছাড়তে পারবে না কখনো ছাড়তে পারে না পারবে না তার মধ্যে একটা বিষয় হচ্ছে আল ফাকরু ফিল আহসাব সম্পদের গরিমা করা সম্পদের অহংকার করা আমি এত কোটি টাকার মালিক তুই বেটা ফকিরের বাচ্চা আমার পাশে নামাজে এসে আমার পায়ের সাথে পামিলাস আমি এত ধনী এলাকার এত প্রভাব প্রতিপত্তি তুই বেটা ফকিরের বাচ্চা আমার বাড়ির সামনে দিয়ে থুতু ফেললি তুই বেটা আমার সামনে উঁচু রবে কথা বলছিস তুই জানিস আমি কোন বংশের কোন সন্তান তুই জানিস আমার মাল কত মালের গরিমা সম্পদের গরিমা করা সম্পদের অহংকার করা হচ্ছে জাহিলিয়াতের একটা আলামত মনে রেখেন যে সম্পদ আজকে আপনি যে সম্পদের মালিক হয়েছেন এই সম্পদ কে দান করেছেন তিনি যদি চান এক মুহূর্তের মধ্যে এই সম্পদ দেখছেন না নদী ভাঙ্গন গুলো নদী ভাঙ্গন গুলো দেখছেন না শেয়ার বাজারের জুয়া খেলাটাকে দেখলেন না দুই দিন আগের শত কোটি টাকার মালিক আজকে আমাদের পরিচিতর মধ্যে একজন লোক মিনারেল ওয়াটার দিয়ে গোসল করে শেয়ার বাজারে যখন ব্যবসা করা শুরু করেছে মিনারেল ওয়াটার দিয়ে গোসল করে নর্মাল ওয়াসার পানি দিয়ে নয় মিনারেল ওয়াটার দিয়ে গোসল করে তিন চার বছর যাবত বাড়ি করেছে বিশাল প্রাসাদ করেছে এটা করছে সেটা করছে নর্মাল পানি দিয়ে এখন গোসল করে না তার স্কিনের সমস্যা হয়ে যাবে মিনারেল ওয়াটার দিয়ে তিনি গোসল করে মাত্র এক সপ্তাহ এই জুয়া খেলায় এক সপ্তাহ এই টানা পড়ে নেয় ও বাড়ি টাড়ি সব বিক্রি করে দিয়ে সবকিছু কিছু মর্গেজ রেখে মানুষের ঋণ পরিশোধ করছে এখন ফকির পান্তাবাদ মানুষের ঘরে ভাড়া থাকে এখন সেই পূর্বের পাঁচ বছর আগে সাত বছর আগের অবস্থায় ফিরে চলে গিয়েছে মিনারেল ওয়াটার গোসল তো দূরের কথা এখন মিনারেল ওয়াটার খাওয়ায় চুপে না সম্পদের বড়াই দেখছেন না ফকিন্নি বাড়ানির অবস্থা গ্রামীণ ব্যাংকের মালিকের সারা পৃথিবীতে এত দবদবানি সুদের জন্য নোবেল পায় মুসলিমের সন্তান দেখছেন না ওই ব্যাংকে ঢুকতেই পারছে না ফকিন্নি বাড়ানি ফকিন্নিদেরকে বাড়িয়ে বেরিয়ে বেরিয়ে বেরিয়ে ফকিন্নিদের রক্ত চুষে খেয়েছে অবস্থা আজকে দেখছেন না সম্পদের অহংকার কোনোদিন করতে যাবেন না কারণ এই সম্পদের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে সম্মানিত করবেন আল্লাহ আপনাকে আমাকে সম্মানিত করবেন তাকুয়ার ভিত্তিতে নাক রামাকুম আন্দাল্লাহ তোমাদের মধ্যে হতে সেই সবচাইতে বেশি সম্মানিত যার তাকুয়া যার আল্লাহ ভীরুতা যত বেশি যে আল্লাহর ভয়ে যত বেশি কাঁদে যে আল্লাহর ভয়ে যত বেশি তার জীবনটাকে ইসলামের দিকে ধাবিত করে আল্লাহর ভয়ে যে ব্যক্তি আল্লাহর আইন কানুন বিধানকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে সেই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত উজুর সম্মানিত নয় ইমাম সম্মানিত নয় পীর সম্মানিত নয় আকাবির বুজুর্গরা কোনোদিন সম্মানিত নয় সবচাইতে বেশি সম্মানের অধিকারী হচ্ছে মুত্তাকি ব্যক্তিরা যারা আল্লাহকে প্রকৃত পক্ষে ভয় করে এই জন্যই আল্লাহ বলেছেন মুমিনরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো তাকুয়া অর্জন করো যথাযথভাবে আল্লাহকে ভয় করো যে ব্যক্তি যথাযথভাবে আল্লাহকে ভয় করে সে হচ্ছে সত্যিকার অর্থে সম্মানিত কিন্তু এই উন্মতের মধ্যে এটা থেকেই যাবে আজকে পর্যন্ত আছে না সাহাবির আল্লাহ রসুলের কাছে থেকে বসে থেকে শিক্ষা গ্রহণ করতেন এই জন্য মালের তার গরিব জ্ঞান গরিমাটা তাদের কাছে দেখা যেত না ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যাকে ধনী বলা হয় ধনী যাকে ধনী বলা হচ্ছে তার অবস্থা হচ্ছে সবসময় মাথাটাকে নিচু করে চলতেন তিনি অধিকাংশ সময় তার সাথী সঙ্গীরা তাকে আল্লাহর ভয় কাঁদতে দেখত সাবি জিজ্ঞেস করছেন জামিরুল মুমিনিন আপনার ব্যাপারে আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করেছেন আপনার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট চলে এসেছে একটা বৈঠকে বসে আল্লাহ রসুলাম অনেকবার বলেছেন ওসমান জান্নাতি ওসমান জান্নাতি ওসমান জান্নাতি ওসমান জান্নাতি সেই ওসমান বসে বসে কাঁদছে তার সাথে জিজ্ঞেস করছে আমিরুল মোমিন আপনি কাঁদছেন অথচ আল্লাহ আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন রসুল আপনার জন্য এক মজলিসে বসে এতবার জান্নাত জান্নাত বলেছেন আল্লাহ তিনি বলছেন যে আমার সাথে কি আচরণ করা হবে আমি জানি না কি আচরণ করা হবে আমি একজন ধনী লোকের অবস্থা মুসলিমের আদর্শ এগুলো সম্পদের পাহাড় চলে এসেছে যখনই আল্লাহ রাস্তায় খরচের জন্য বলা হয়েছে সব কিছুকে উজাড় করে দিয়েছে উজাড় করে দিয়েছে কিন্তু অহংকার করা যাবে না অহংকার হচ্ছে জাহিলিয়াতের আলামত অহংকার হচ্ছে জাহিলিয়াতের একটা আলামত একটা কর্মসূচি সম্পদের অহংকার করা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মাল সম্পদের কোনো দিন বড়াই করবেন না আল্লাহ তালা পাঁচতলা বাড়ি দিয়েছে কোনোদিন মুসলিম ভাইদেরকে এটা নিয়ে দবদবানি দেখাতে যাবেন না যতটুকু পারবেন যতটুকু পারবেন সম্ভব হবে ততটুকু আল্লাহর রাস্তার জন্য কাজ করে যাবেন মুসলিম ভাইদের জন্য অবস্থান তৈরি করতে চেষ্টা করবেন যতটুকু সম্পদ আল্লাহ দিয়েছে এই সম্পদটুকুকে ইসলামের জন্য ব্যয় করার জন্য প্রচেষ্টা চালাবেন আল্লাহ তালা তাহলে সম্মান বৃদ্ধি করবেন সম্মান বৃদ্ধি করবেন যে ভাই আজকে আমাদেরকে এখানে জায়গা করে দিয়েছে আল্লাহর কাছে তার জন্য কল্যাণ কামনা করছি আল্লাহ যেন জীবনের এই পড়ে যাওয়া বয়সে আল্লাহ তালা তাকে কল্যাণের মধ্যে রাখেন আল্লাহ যেন ইমানের উপরে দিনের উপরে তাকে টিকে থাকার তৌফিক দান করেন আল্লাহ যেন ইমানের উপরে আমাদের সবাইকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন আল্লাহ এই বাড়িতে তুমি কল্যাণ নসিব করো আল্লাহ এই বাড়িতে তুমি কল্যাণ দান করো কল্যাণ দান করো আল্লাহ এই ফ্যামিলির মানুষের উপরে তুমি কল্যাণ দান করো যতটুকু সম্ভব আল্লাহর দেওয়া নিয়ামত তার যথাযথ ব্যবহার করে দিতে হবে অহংকার যাবে না আজকে পঞ্চাশ হাজার টাকা আপনার বেতন কিসের অহংকার আগামীকালকে আপনার যদি এই হাতটা ভেঙে যায় আঙ্গুলগুলো ভেঙে যায় আপনাকে আর কেউ চাকরিতে রাখবে না বলবে যাও বাসায় এলপিআরে চলে যাও এই চোখ দিয়ে দেখে দেখে দেখে দেখে আপনি টেকনোলজির কাজ করছেন আল্লাহ যদি আপনি দৃষ্টিশক্তি কেড়ে নেন আপনাকে ওই অফিস তো দূরের কথা আপনার বউ ঘরে রাখতে চাইবে না আপনার সেবা করতে চাইবে না যে কানা বেটা এই বেটা সেই বেটা বউ যদি পারে ফেলে রেখে দিয়ে চলে যাবে আর নাহলে বিষ খাই আপনাকে মেরে দিবে হচ্ছে জাহিলিয়াতের আলামত কিন্তু এই উম্মত এটাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন দুই নাম্বার ওয়াত্তানুফিল আনসাব বংশকে গালি দেওয়া তুই বেটা মুচির বাচ্চা মুচি আমার সামনে এসে কথা বলিস তুই বেটা অমুক আমি তুই জানিস আমার গোষ্ঠী হচ্ছে সাইয়েদ তুই জানিস আমি হচ্ছে চৌধুরীর পোলা তুই জানিস আমি হচ্ছে ভইয়া ভইয়া মানে হচ্ছে ভূমির মালিক শত শত মাইল শত শত বিঘা জমি আমাদের তুই বেটা আজকে আমার সামনে কথা বলিস অন্যের বংশকে ফোটা দেওয়া এই বংশটা শুধুমাত্র নামের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না কোন বেটে লোককে দেখলে বলে বেটে লোক হচ্ছে আল্লাহ শত্রু বলে না শুনেন না কালো একটা মানুষকে দেখে বলছে ওর বাইরেটাও যেমন কালো ওর ভিতরটাও তেমন কালো ইন্নাল লম্বা মানুষকে দেখে বলছে যে লম্বারা হচ্ছে বোকা না কাউকে কান ধসা দেখেছেন ওকে নিয়ে বলছে বয়রার বাচ্চা বয়রা জাহিলিয়া আলামত জাহিলিয়াতের স্বভাব এগুলো কারো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কারো বংশকে নিয়ে খোটা দেওয়া এগুলো হচ্ছে জাহিলিয়াতের আলামত মানুষের বংশকে নিয়ে মানুষের আকৃতি প্রকৃতি নিয়ে মানুষের কালার নিয়ে খবরদার বলতে চাই না যে ব্যক্তি বেটে বামন তাকেও আল্লাহ সৃষ্টি করেছেন যে লম্বা তাকেও আল্লাহ সৃষ্টি করেছেন এই বামন ব্যক্তি আপনার চাইতে অনেক ভালো হতে পারে অনেক ভালো হতে পারে আপনার চাইতে আমার চাইতে অনেক ভালো হতে পারে কানার ঘরে কানা শশার ঘরে শশা লাহ তোতলাদেরকে মানুষ আরো কথা বলতে গিয়ে ভেঙ্গায় লাহ লাহ লাহ এটা হচ্ছে জাহিলিয়াতের আলামত আছে না আমাদের মধ্যে আলেমন আমাদের মধ্যে এগুলো দেখবেন হচ্ছে জাহিলিয়াতের কাজ করা যাবে না তিন নাম্বার অলিস্তিসম বিন্নুজম এবং তারকাগুলোর মাধ্যমে সাহায্য কামনা করা রিজিক তলব করা সুস্থতা কামনা করা কালের কাছে কিছু চাওয়া তারকা শুধু তারকা নয় তারকা মানে সকল প্রকার গাইরুল্লাহের মধ্যে সীমাবদ্ধ হবে সকল প্রকার গাইরুল্লাহ সম্পৃক্ত হবে এর মাধ্যমে সাহায্য কামনা করা এর মাধ্যমে কিছু চাওয়া এর মাধ্যমে কিছু আকাঙ্ক্ষা করা এটা হচ্ছে জাহিলিয়াতের আলামত জাহিলিয়াতের আলামত চার নম্বর ওয়ান নিয়াহা নিয়াহা নিয়াহা মানে হচ্ছে মিটের উপরে বিলোপ করা বাপ মরে গিয়েছে বুক চাপড়াচ্ছে হায় বাবা হায় বাবা হ্যাঁ স্বামী মরে গিয়েছে মহিলারা কাপড় চোপড় সব খুলে দিয়ে লাশের উপরে এসে হাবাচ্ছে আর দেশের সব মানুষ দেখতেছে তার বুকের অবস্থা তার পুরো খোলা দেহ উলঙ্গ দেহ এসে এলাকার সব মানুষ দেখতে চান পত্র পত্রিকার কারণে সারা দেশের সব মানুষ দেখে ফেলতেছে ওই মহিলাটার দেহটা কেমন ইন্নারিল্লা এই মিডিয়াগুলো আল্লাহর কল্যাণের চাইতে অকল্যাণই বেশি এর তুলনা শুনে একটা মেয়ে অশ্লীল পোশাক পরেছে মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে ওর অশ্লীল দেহটা ছড়িয়ে দেওয়া হচ্ছে এভাবে বিলাপ সাধন করা মহিলারা তার স্বামী মারা গেলে যেটা করছে ছেলে মারা গেলে বিলাপ সাধন করছে গাল চাপড়াচ্ছে গালে মারছে বুকে চাপড়াচ্ছে হাবি জাবি কথাবার্তা বলে সে গান করছে সুর করে করে কিছু চাচ্ছে এটা করছে ওটা করছে সেটা করছে মানুষকে বিভিন্নভাবে বিভিন্নভাবে এই সমস্ত কাজগুলো করা পোক পালন করা অতিরিক্ত পালন করা আপনার সন্তান মারা যাবে আপনার কষ্ট লাগবে বাবা মারা যাবে আপনার কষ্ট লাগবে এটাই স্বাভাবিক আপনার স্বামী মারা যাবে আপনার কষ্ট লাগবে এটাই স্বাভাবিক কিন্তু এই কষ্টের কারণে আপনি চিল্লা ফাল্লা করতে পারবেন না কাপড় ছিঁড়তে পারবেন না হই হুল্লোর করতে পারবেন না মহল্লার ভিতরে দৌড়া দৌড়ি করতে পারবেন না কোনো কিছুই করতে পারবেন না এটা হচ্ছে জাহিলিয়াতের কাজ আল্লাহ রুসুলাম বলছেন যারা এই কাজগুলো করবে এই চারটা কাজের মধ্যে হতে যে কোনো একটাকে যে ব্যক্তি করবে তাকে আল্লাহ সুহান ও তালা কিয়ামতের দিন জং ধরা তেল চিকচিটা লোহার পোশাক পরি আল্লাহ তালা জাহান নামে উঠাবেন লোহার পোশাক তেল চিটচিটে একেবারে জং ধরা পোশাক পরিয়ে আল্লাহ তালা কেয়ামতের দিন তাদেরকে উঠাবেন জাহান নামে পোশাক করিয়ে তাদেরকে উঠাবেন অপরাধ কি অপরাধ হচ্ছে বিলোপ করা অপরাধ কি অপরাধ হচ্ছে মানুষের বংশকে আকৃতি প্রকৃতিকে খোটা দেওয়া অপরাধ কি অপরাধ হচ্ছে সম্পদের অহংকার করা অপরাধ কি অপরাধ হচ্ছে গাইরুল্লাহর কাছে সাহায্য প্রত্যাশা করা গাইরুল্লাহ প্রভাবের কারণে সাহায্য প্রত্যাশা করা তাদের কাছে কিছু চাওয়া এই কারণে আল্লাহ সুহান ও তালা তাদেরকে এই লোহার পোশাক পরিয়ে উঠাবেন যা একেবারে জং ধরা তেল চিটচিট করতে নষ্ট হয়ে যাবে জায়দ বিন খালেদ রাজি আল্লাহ আনু থেকে ইমাম বুখারি উল্লাহ এবং ইমাম মুসলিম রাহিমা উল্লাহ একটি অবস্থা বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম উদাইবিয়ার ময়দানে উদাইবিয়ার একটা চুক্তি আমরা পড়েছিলাম না ইসলামের ইতিহাসে পড়েছিলাম না উদাইবিয়ার সন্ধি অনেকগুলো সন্ধি ছিল তাই না এই সন্ধিগুলো ছিল রসুল ইসলামের ক্ষমতা লাভ করার জন্য মক্কার মানুষের সাথে ক্ষমতা লাভ করবেন একসাথে কম্প্রোমাইজ করে আসো মক্কার মুশ্রিকরা আর আমরা তোমরা উভয় মিলে একটা ঐক্যজোট গঠন করে এই আরব দেশে রাষ্ট্র গঠন করে তাই না এরকম ছিল না ঐক্যজোটের ভিত্তিতে রাষ্ট্র গঠনের গল্প ছিল না উদয়কার সন্ধি এটাই তো ছিল জামাত ইসলামী তো তাই বলছে চার দলীয় জোট তো এই জন্যই গঠন করা হয়েছে বিএনপির সাথে কেন জোট করেছেন রুদ্র আসলাম হুদাইবিয়া কাফেরদের সাথে সন্ধি করেছে না এই জন্য আমরা বিএনপির সাথে সন্ধি করেছি কত সরকারের আমলে তাদের এই কথা কথাবার্তা কেন করলেন এটা মহিলার সাথে আপনারাই বলছেন মহিলা নেতৃত্ব হারাম বলছে কোনো কোনো হারাম কখনো কখনো হালাল হয়ে যায় ওয়াজিব হয়ে যায় খালি হালালই হয় না ওয়াজিব হয়ে যায় কোনো কোনো হারাম হারাম খালি হারাম থাকে না হারাম হালালও হয় ওয়াজিবও হয়ে যায় এই মুহূর্তে চারদলীয় জোট গঠন করা আমাদের জন্য ওয়াজিব ছিল তাই আমরা করেছি লাহ কে বলছেন প্রখ্যাত ক্ষতি সম্পন্ন মুফাসির সাহেব আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন তার ক্ষতিটা এখন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গিয়েছে আল্লাহ রসুলাম কাফেরদের সাথে হুদাই দিয়ে সন্ধি চুক্তি করেছেন এই জন্য ওনারাও এখানে সন্ধি চুক্তি করেছে রসুল তো মক্কার মুসিদদের কাপের হিসাবে জানতেন কাপের ঘোষণাও দিয়েছেন এবং সেখানে লেখাও ছিল এই বিষয়গুলো তুমি কি বিএনপি যারা বিএনপি করছে তাদেরকে কাপের হিসাবে ঘোষণা দিয়েছ কাপের মনে করো বলো তো দেখি খালেদা জিয়াকে খালেদা জিয়া তুমি কাপের আসো তুমি কাপের আর আমি মুসলিম দুজন মিলে সন্ধি করে লাথি মেরে বের করে দিবে তোমাদেরকে লাথি মেরে বের করে দিবে বিএনপির অফিসেই ঢুকতে পারবে না সন্ধি চুক্তি দূরের কথা তো আল্লাহ রসুল সাল্লাহ আলাই এই হুদাই বিয়ার সময় হুদাই বিয়াতে বিষয়বস্তুটা ছিল রসুলাম স্বপ্নে দেখেছিলেন যে তিনি বাইতুল্লাহ তোয়াফ করছেন উমরা করছেন এই স্বপ্ন দেখার পরে তিনি সাহাবাদের কাছে ব্যক্ত করলেন এই বিষয়টাকে ব্যক্ত করার পরে সাহাবারা সবাই রেডি হয়ে গেল আল্লাহ রসুল স্বপ্ন দেখেছে আল্লাহ রসুলের স্বপ্ন একশত বার সত্য অতএব আমাদেরকে যেতে হবে রসুল আসলামকে আদেশ করা হয়েছে স্বপ্নের মাধ্যমে রসুল আসলাম চোদ্দ শত সাহাবিকে নিয়ে চলে গেলেন রাস্তার মধ্যে মক্কার মুশ্রিকরা বাধা দিল বাধা দেওয়ার পরে তাদের সাথে একটা চুক্তি হলো যে এই বছর করব না আগামী বছর আমরা আসব এই এই অবস্থায় আসব কিছু কিছু বিষয় চলে আসলো যেইটাকে মুসলিমরা বাহ্যিকভাবে মনে করেছিল পরাজয় কিন্তু আল্লাহ সুহান ও তারা বলছেন যে এর মাধ্যমে আমি তোমাদেরকে সুস্পষ্ট বিজয় দান করেছি ফাতাহনা আলাকা ফাতহাম সুস্পষ্ট স্পষ্ট বিজয় দান করেছি তো এই যে ময়দান একটা হোদাই বিয়ার ময়দান এই ময়দানে রসুল ইসলাম রাত্রি যাপন করলেন রাতটা ছিল মেঘাচ্ছন্ন রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল আল্লাহ রসুল রসুলাম সকালবেলা উঠে ফজরের সালাদ পড়লেন সালাদ পড়ে সাহাবিদের দিকে মুখ ঘুরে বসলেন মুখ ঘুরে বসলেন বসে বলছেন তোমরা কি জানো আল্লাহ সুহান ও তালা কি বলেছেন সাহাবিরা বলছেন আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন যে আল্লাহ কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে <clears throat> আল্লাহ তালা বলেছেন আসবাহামিন আইবাদি মুমিনুন বি ও কাফের আজকে সকালে কিছু সংখ্যক মানুষ মুমিন অবস্থায় সকাল করেছে আর কিছু সংখ্যক মানুষ কুপুরি অবস্থায় সকাল করেছে ইমানের সাথে কিছু কিছু ব্যক্তির সকাল হয়েছে আজকে আর কুপুরির সাথে কিছু কিছু ব্যক্তির সকাল হয়েছে আজকে রাউসালাম তার ব্যাখ্যা দিয়ে বলছেন পাম্মা কাল যে ব্যক্তি এই কথা বলেছে মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া যে ব্যক্তি কথা বলেছে আল্লাহর করুণায় আল্লাহর দয়ায় আমাদের উপরে বৃষ্টি এসেছে আল্লাহর দয়ায় আল্লাহর করুণায় সে ব্যক্তি মুমিন অবস্থায় সকাল করেছে আর যে ব্যক্তি বলেছে আম্মা কাল বিনাউ ই কাজা ও কাজা ফাদালিকা কাফিরুন বি ওয়া মুমিনুন বিল কাউকাব যে ব্যক্তি এই কথা বলেছে যে তারকার মাধ্যমে এই এই কার্যক্রম ঘটেছে তারকার মাধ্যমে বৃষ্টি এসেছে আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে তারকার মাধ্যমে এটা হয়েছে সেটা হয়েছে সে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে তার থেকে ইমান বের হয়ে চলে গিয়েছে এবং সে তারকার উপরে ইমান এনেছে বিশ্বাস স্থাপন করেছে যে ব্যক্তি বলেছে আল্লাহর করমে আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে পৃথিবীতে বৃষ্টি এসেছে সে তারকারাজির প্রভাবকে অস্বীকার করেছে এবং আল্লাহ দেওয়া ইমানের উপরে সে সকাল করেছে আর যে ব্যক্তি বলেছে যে তারকার প্রভাবের কারণে আজকে পৃথিবীতে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে সে ব্যক্তি আল্লাহর দেওয়া ইমান থেকে বের হয়ে চলে গিয়েছে সে তারকার উপরে বিশ্বাস স্থাপন করেছে ইলিংসের ব্যালের ব্যাসলাইট গুলো আপনারা দেখছেন না ইলিংসের ব্যাসলাইট গুলো হচ্ছে তারকার প্রভাবে বিশ্বাসী ওরা বাংলাদেশ মুসলিম দেশ এদেশের মানুষের ভিতরে ইসলামের কিছুটা চেতনা আছে এই জন্য ওরা এটার অ্যাডভার্টাইজ আপনাদেরকে বলছে যে এর ভিতরে কিছু ম্যাগনেট আছে এইটা আছে সেটা আছে এইটার একটা ক্রিয়া আমার শরীরে হচ্ছে এটা এই দেশের মধ্যে এই বক্তব্য দিচ্ছে এই লিঙ্কসের অ্যাডভার্টাইজ আপনি ভারতে চলে যান জি সিনেমা বা ভারতের যে সমস্ত চ্যানেলগুলো আছে সেইখানে দেখবেন যে ওরা এই লিঙ্কসের অ্যাডভার্টাইজ করতেছে এই লিঙ্কসের ওই ব্যাকলাইটের ভিতরে যে কটা ম্যাগনেট আছে পাথর আছে ওই পাথরগুলোর উপরে আকাশের তারকা একটা এইভাবে ফোকাস দিচ্ছে আর একটা ওইভাবে ফোকাস দিচ্ছে আর একটা কালো ফোকাস দিচ্ছে একটা লাল ফোকাস দিচ্ছে কালো ফোকাস যখন আসতেছে তখন আপনার শরীর থেকে সব ময়লা আবর্জনা বের হয়ে চলে যাচ্ছে লাল ফোকাস যখন আসতেছে শরীরটা উদ্দীপিত হয়ে উঠতেছে তারকাগুলো এইটা করছে ওটা করছে এর মাধ্যমে আপনার শরীরে কম্পন সৃষ্টি হচ্ছে রক্ত চলাচল সৃষ্টি হচ্ছে আপনি সুস্থ হচ্ছেন এই দেশে তো ওটা বলতে পারবে না যে তারকার মাধ্যমে এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে গ্রহ নক্ষত্র কি করবে তাহলে বলছে না এইগুলো একটু সচল হয় এগুলো চুম্বক এগুলো শরীরে এই হয় ওই হয় সেই হয় আপনার শরীর থেকে রক্ত বের হয়ে যাচ্ছে আপনার শরীর থেকে রোগ বালাই বের হয়ে যাচ্ছে হচ্ছে নতুন শিরিক যার বাজার জাত করছে হুজুররা মৌলবী সাহেবরা মসজিদের ইমাম সাহেবরা ইমাম সাহেবদের হাতে হাতে দেখবেন যেগুলো করে করে আল্লাহ তালা আমাদেরকে ইমান বিধ্বংসকারী বিষয় থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের ইমানের হেফাজত করেন আল্লাহ আমাদের আমলের হেফাজত করেন আল্লাহ আমাদের দিনের হেফাজত করেন আল্লাহ আমাদের আইলমে বরকত দান করেন আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন আল্লাহ আমাদের ইমানে বরকত দান করেন আল্লাহ আমাদের দাওয়াতে বরকত দান করেন আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থ করে দেন আল্লাহ আমাদের মধ্যে হতে